বলছিল আজ যেন কোনো অভাবী লোক বাগানে তোমাদের কাছে না আসতে পারে وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون তারা কিছুই না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে খুব ভোরে এমনভাবে দ্রুত সেখানে গেল যেন তারা ফল আহরণ করতে সক্ষম হয় কিন্তু বাগানের অবস্থা দেখার পর বলে উঠল আমরা রাস্তা ভুলে গিয়েছি তাও না আমরা বরং বঞ্চিত হয়েছি তাদের মধ্যকার সবচেয়ে ভালো লোকটি বলল আমি কি তোমাদের বলিনি তোমরা তাসবি করছো না কেন তখন তারা বলে উঠল আমাদের রব অতি পবিত্র বাস্তব কি আমরা গুনাহকার ছিলাম এরপর তারা সবাই একে অপরকে তিরস্কার করতে লাগল অবশেষে তারা বলল আমাদের অবস্থার জন্য আফসোস আমরা তো বিদ্রোহী হয়ে গিয়েছিলাম বিনিময়ে আমাদের রব হয়তো এর চেয়েও ভালো বাগান আমাদের দান করবেন আমরা আমাদের রবের দিকে রুজু করছি আজাব এরূপই হয়ে থাকে আখরাতের আজাব এর চেয়েও বড় হায় যদি তারা জানতো إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين নিশ্চিতভাবে মোত্তাকিদের জন্য তাদের রবের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 أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فاجعله من الصالحين فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر لما سمعوا الذكر ويقولون إنه لمجنون ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে সে জরিমানার বোঝা তাদের কাছে দুর্বহ হয়ে পড়েছে তাদের কি গায়েবের বিষয় জানা আছে যা তারা লিখে রাখছে অতএব তোমার রবের চূড়ান্ত ফায়সালা পর্যন্ত ধৈর্যসহ অপেক্ষা করো এবং মাসওয়ালার মতো অর্থাৎ ইউনুস আলাইসাল্লামের মতো হয়েও না যখন সে বিষাদ ভারাক্রান্ত হয়ে ডেকেছিল তার রবের অনুগ্রহ যদি তার সহায়ক না হতো তাহলে সে অপমানিত হয়ে খোলা প্রান্তরে নিক্ষিপ্ত হতো অবশেষে তার রব তাকে বেছে নিলেন এবং নেক বান্দাদের অন্তর্ভুক্ত করলেন এ কাফেররা যখন উপদেশ বাণী শোনে তখন এমনভাবে তোমার দিকে তাকায় যেন তোমার পদযুগল উৎপাটিত করে ফেলবে আর বলে যে এ তো অবশ্যই পাগল অথচ তা সারা বিশ্ব জাহানের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়